জুবাইর ইবনু মুতিম রদিল্লাহ তাল্লাহতে বর্ণিত তিনি রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের সঙ্গে ছিলেন আর তখন তার সাথে আরও লোক ছিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হুনায়ন হতে আসছিলেন বেদুইন লোকেরা তার নিকট গণিমতের মাল নেয়ার জন্য তাকে আঁকড়ে ধরল এমনকি তারা তাকে একটি বাবলা গাছের সাথে ঠেকিয়ে দিল এবং কাটা তার চাদর আঁকড়ে ধরল তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম থামলেন অতপর বললেন আমার চাদরটি দাও আমার নিকট যদি এ সকল কাঁটাদার বুনো গাছের পরিমাণ পশু থাকত তবে সেগুলো তোমাদের মাঝে বন্টন করে দিতাম অতপরও আমাকে তোমরা কখনো কৃপণ মিথ্যাচারী এবং কাপুরুষ পাবে না